অর্থনৈতিকভাবে বিরাট এক সহযোগিতা ছিল সে উসমান রাজিল্লাহ তালু যিনি নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লামের দুই মেয়ে রোকাই এবং উম্ম কুলসুমকে বিয়ে করেছিলেন যার ফলে তাকে নুরাইন আইন বলা হয়েছে আল্লাহ নবী আলিসাল্লাম বলেন যদি আমার আরো মেয়ে থাকতো তাহলে আমি সেটাও উসমানের সঙ্গে আমি বিয়ে দিয়ে দিতাম অত্যন্ত লাজুক মানুষ ছিলেন অত্যন্ত দিনদার পরেজিগার মানুষ ছিলেন দানবীর ছিলেন তার অর্থ ইসলামের বিজয়ের প্রতিটি অবস্থাতে তার ভূমিকা অত্যন্ত বড় ছিল ওসমান বিন আফান রাজিয়াল্লাহ তালা আনহু তার মাওলা অর্থাৎ আজাদকৃত দাস হমরানকে নির্দেশ করলেন পানি নিয়ে আসো উজুর পানি নিয়ে আসো উজু শব্দটা যদি জাবার দিয়ে বা আকার দিয়ে ওয়াজু তাহলে অর্থ হয় পানি আর উজু যদি হয় তাহলে উজু করা আর যদি এটাকে রস্বীকার বা জের দিয়ে যেটা আমাদের দেশে বলা হয় ওয়েজু তাহলে তার অর্থ হয় উজুর পানির বর্তন বা বাসন তিনি পানি নিয়ে ডাকলেন উজুর কি জন্যে তিনি উজু করার পদ্ধতি শিখিয়ে দিবেন তাই তিনি কি করলেন পানি নিয়ে ফাগাসালা কাফাইয়াত কাফ বলা হয় এই কবজি পর্যন্ত এডুককে বলা হয় কাফ এই দুইটা তিনি কি করলেন আগে ডান অন্য হাদিসে আছে এবং পরে বাপ দুইটিকে সুন্দর করে তিনবার ধুয়ে ফেললেন এরপরে কি করলেন সুম্মা তামাজমাদা এরপরে তিনি কি করলেন পানি নিয়ে মুখের মধ্যে নিয়ে কুল্লি করলেন আর ওইখান থেকে কিছু পানি নাকের মধ্যে টেনে নাকটাকে তিনি ঝেড়ে দিলেন তাহলে কুলি করলেন পানি নিয়ে এবং এর সঙ্গে অর্ধেক পানি কি করলেন তিনি যেটা অন্য বর্ণে আমাদের কাছে আসবে যে কুলি করলেন নাকে পানি টানলেন এবং নাক ঝাড়লেন এরপরে এটা তিনবার করলেন না দুইবার করলেন না একবার করলেন এখানে কিন্তু সে কথাটা বলা হয় নাই আগে তিনবার হাত ধুয়েছে বলেছেন কিন্তু এখানে কি করলেন একবার করলেন না দুইবার না তিনবার এ কথা কিন্তু বলা হয় নাই তবে সমস্ত হাদিস উজুর যে পদ্ধতির বর্ণার হাদিস দ্বারা আমাদের কাছে প্রমাণিত হয় যে একবার দুইবার তিনবার অতিরিক্ত ধোয়া যায় আছে কোনো অঙ্গ দুইবার কোনো অঙ্গ তিনবার কোনোটা একবার বা সবগুলি তিনবার বা সবগুলি দুইবার বা সবগুলি একবার মোট কথা যেন পানি পৌঁছে সেটাই হলো আমাদের উদ্দেশ্য মনে রাখতে হবে এরপরে কি করলেন উসমান বিন আফান এরপরে তিনি তার মুখমন্ডল তিনবার ধৌত করলেন মুখমন্ডল বলা হয় এই যে চুল যেখান থেকে আছে ওইখান থেকে কপাল শুরু করে এইভাবে দুর্গে একেবারে নিচের থুতনির নিচ পর্যন্ত আর পাশে এক কান থেকে আর কান পর্যন্ত এই পুরোটাকে বলা হয় চেহারা বা পুরোটাকে বলা হয় মুখমন্ডল এই পুরোটা তিনি তিনবার সুন্দর করে ধৌত করলেন মনে রাখতে হবে যে একবার পানি নিয়ে যদি পুরোটা ধোয়া না যায় বরং এক অংশ ধোয়া যায় এটা কিন্তু একবার ধরা পুরোটা সুন্দর করে একবার ধুলে একবার মনে করা হবে পুরোটা আবার ধুইবেন একবার ধুইতে গিয়ে হয়তো আপনার পানি দুই তিনবার নিতে হতে পারে কিন্তু পুরোটা ধোয়া একবার হয়ে গেলে একবার ধরা হবে এই কথাটা প্রথমে আপনার স্মরণ করাই দিচ্ছি এরপরে কি করলেন এরপরে তিনি তার ডান হাত একেবারে আঙ্গুল থেকে নিয়ে আঙ্গুলের শুরু থেকে ডান হাতে একেবারে তার কনই পর্যন্ত কনতের সহ এই কনই সহ তিনি কি করলেন তিনবার সুন্দর করে ধৌত করলেন সুম্মাল ইউসরা মিসলাদা এরপরে বাম হাতটি ও আঙ্গুলের মাথা থেকে নিয়ে সুন্দর করে তিনি কোনই পর্যন্ত কোনই মানে কোনই সহ তিনবার তিনি কি করলেন ধৌত করলেন এরপরে কি করলেন হমরান বলেন এরপরে তিনি কি করলেন তার মাথা মাসে করলেন পুরো মাথা না কতটুক পরবর্তী বর্ণা আমাদের কাছে আসবে একবার মাথা মাসে করলেন এরপরে কি করলেন তিনি তিনবার এবার তার ডান পা কাবাইন পায়ে দুই সাইডে দুইটি কি রয়েছে উঁচু হাড্ডি রয়েছে অর্থাৎ আপনার পায়ের নলা যেখানে শেষ আর যেখানে পা শুরু এর মধ্যখানে যে দুইটা গিরা রয়েছে দুই সাইডে এই গিরাটা সহ তিনি কি করলেন পা ডান পা তিনবার ধুয়ে ফেললেন তুম্মাল ইসরা মিসলা দালেক এরপরে বাম পাটাও কি করলেন ওই টাকনু সহ তিনবার তিনি ধুইলেন সুম্মা কল এরপরে তিনি বললেন তাহলে উসমান রাজিয়াল তালানহ এই উজু করলেন পানি নিয়ে আসার পরে উজু করার পরে এবার তিনি বলছেন রাই তু রাসুল আল্লাহ সাল্লাহ আলাইহি ওসাল্লাম আমি যেভাবে উজু করলাম ঠিক হুবাহ এইভাবে উজু করেছেন প্রিয় তাহলে উসমান সরাসরি রাসুল সাল্লামকে উজু করতে দেখেছেন আর ওই উজুর পদ্ধতিটা তিনি জনগণকে শিক্ষা দিয়ে বললেন এটাই হলো রাসুলের উজু এই হাদিসের বাকি অংশ আরো রয়েছে এই হাদিসের فقال رسول الله صلى الله عليه وسلم من توضا نحب وضوء هذا আল্লাহর নবী আলাইহিস সালাম সাহাবাদেরকে উজু শিখিয়েছেন শেখানোর পরে বলেন যে ব্যক্তি আমার এই উজুর মতো হুবা উজু করবে তুম্মা সাল্লা রাকাতেন এরপরে দুই রাকাত নামাজ আদা করবে যে নামাজের মধ্যে কোন প্রকার জল্পনা কল্পনা ডানে বামে কোনো কথা বলবে না একাগ্র চিত্তে খসু খজুর সঙ্গে আল্লাহর ভয় রেখে জান্নাতের আশা নিয়ে যে এই দুই রাকাত নামাজ পড়বে সেই ব্যক্তিকে আল্লাহ কি করবেন তার পূর্বের গুণাগুলিকে মাফ করে দিবেন সুভান আল্লাহ আপনি রাসুল সাল্লাহ সাল্লামের উজুর পদ্ধতিতে উজু করে দুই রাকাত কায়মনে দৃঢ়চিত্তে দুই রাকাত নামাজ পড়বেন আজে বাজে এদিক ওদিক মনে যাবে না তাহলে আল্লাহ নবী বলেন তার পূর্বের সমস্ত গুণাগুলিকে মাফ করে দেওয়া হবে তো এই হাদিসের দ্বারা আমরা বুঝতে পারলাম যে উজুর পানি প্রথমে কবজি পর্যন্ত ডান এবং পরে বাম হাত ধুয়ে ফেলতে হবে তিনবার এরপরে পানি নিয়ে কুলি এবং নাকে পানি এবং সেটাকে ঝেড়ে ফেলতে হবে এরপরে চেহারাটাকে তিনবার সুন্দর করে ধুয়ে নিতে হবে এরপরে ডান হাতটা কনুই পর্যন্ত আঙুলের একেবারে মাথা থেকে তিনবার অনুরূপ ভাবে বাম হাতটা আঙুলের মাথা থেকে কনুই পর্যন্ত তিনবার এরপরে মাথা একবার মাসা করে এরপরে ডান পা তখনু পর্যন্ত দুইটি গিরাল সহ ধৃত হবে তিনবার এরপরে বাম পানটা অনুরূপ তখনুর সহ তিনবার ধৃত হবে এই ধরনের উজু যদি আমরা করি তাহলে এই উজু হবে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লামের উজু আর এই উজু দ্বারা নামাজ পড়িতে পারলে সুন্দরভাবে পূর্বের গুনা খাতাও মাফ হয়ে যাবে এই হাদিসটি ইমাম বুখারি এবং ইমাম মুসলিম তাদের স্ব গ্রন্থ সহি বুখারি এবং সহি মুসলিমে বর্ণনা করেছেন এরপরে উজুর পদ্ধতিতে আরো আমরা সামনে এগিয়ে যাই আলী রাজ আনহু থেকে বর্ণিত হয়েছে তিনি বলেন ওয়ান আলী রাজি আল্লাহ আনহু ফি সিফাতিল উদু নবী সাল্লাহ সাল্লাম কাল ওয়া মাসাহাবে রাসিহি ওয়া হেদা আখরাজাহু আবু দাউদ وأخرجه النسائي والترمذي بإسناد صحيح بل قال الترمذي إنه أصح شيء في الباب ইমাম ইবনে হাজার রহমতুল্লাহ আলাই আলী রাজিয়াল থেকে এক লম্বা হাদিস রাসুসাল্লামের উজুর বর্ণাতে বলেন যে ওয়াহিদা হাত তিনবার ধুবেন মুখ তিনবার ধুবেন পা তিনবার ধুবেন কিন্তু মাথা মাসে হবে একবার এই হাদিসটি ইমাম আবু দাউদ ইমাম নাসাই তিরমিজি বর্ণনা করেছেন ইমাম তিরমিজি বলেছেন হাদিসটি সনাদ সহি এবং ইমাম তিরমিজি আরো বলেছেন যে উজুর বর্ণনার ক্ষেত্রে সবচেয়ে বিশুদ্ধ হাদিস আলী রাজিয়াল্লাহ তালা আনহুর এই হাদিস আলী রাজিয়াল্লাহ তালা আনহু আমরা জানি ইসলামের চতুর্থ খলিফা রসুল্লাহ সাল্লামের জামাতা তার মেয়ে ফাতেমার স্বামী তিনি চতুর্থ খলিফা হয়েছিলেন শিশুদের মধ্যে সর্বপ্রথম যিনি ইসলাম গ্রহণ করেছিলেন তিনি ছিলেন কে আলী রাজি আল্লাহ আনহু পুরুষদের মধ্যে প্রথম ছিল কে আউবাক্কা রাজি আল্লাহ আনহু নারীদের মধ্যে প্রথম ছিলেন এবং সর্বপ্রথম ছিলেন খাদিজা রাজি আল্লাহ আনহা এবং যারা আজাদ কৃত বা যারা দাস দাসী এদের মধ্যে সর্বপ্রথম ইসলাম গ্রহণ করেছিলেন জায়দ বিন হারিসা রাজি আল্লাহ আনহু আর আন তাহলে আলী রাজি আল্লাহ আনহু থেকে আমরা চমৎকার জানতে পারলাম উসমান রাজাল হাদিসে মাথা মাসে কয়বার করেছেন এটা কিন্তু উল্লেখ হয় নাই এখানে গিয়ে আমরা পেয়ে গেলাম যে মাথা মাসে একবার হবে একটাই হলো একবার মাসে করাই হলো কি যথেষ্ট একাধিক মাসে করা প্রয়োজন নেই এর সঙ্গে আরো অন্য বর্ণাই এবার আমরা আরো একটু সামনে গিয়ে যাই ওয়ান আব্দুল্লাহ ইবনে জাইদ ইবনে আসিম রাদিয়াল্লাহু তাআলা আন في صفة الوضوء قال ومسح رسول الله صلى الله عليه وسلم برأسه فأقبل بيديه وأدبر متفق عليه وفي لفظ لهما بدأ بمقدم رأسه حتى ذهب بهما إلى قفاه ثم ردهما حتى رجع إلى المكان الذي بدأ من عبد الله بن জাইদ ইবনে আসেম রাসুসাল্লামের উজুর পদ্ধতি হাদিসে বলেন যে আল্লাহ নবী আলিসালাম তিনি তার মাথা মাসে করার সময় কি করলেন সামনে এবং পিছনে সবই মাসা করলেন শুধু ডান সাইডের একটু বা বাম সাইডের একটু বা সামনের একটু তা না বরং কি করলেন পুরো মাথা বরং অন্য বর্ণে আছে বাদা আবে মোকাদ্দমে রাসিহি আল্লাহ নবী আলহিসাম তার মাথার প্রথম ভাগ থেকে শুরু করলেন এবং সেটা কি করলেন একেবারে পিছনে নিয়ে চলে গেলেন চুল গজানো জায়গা পর্যন্ত তাহলে আল্লাহ নবী আলহিস পুরো মাথা মাসা করলেন একেবারে সামনে রেখে দিয়ে একেবারে পিছনে চুল গাজানো জায়গা পর্যন্ত আবার কি করলেন ফিরিয়ে নিয়ে আসলেন তাহলে এদার আমরা বুঝতে পারলাম যে মাথা কতটুকু মাসে করতে হবে বন্ধুগণ ছোট্ট একটা ব্রেকের পরে আবারও আমরা আপনাদের কাছে ফিরে আসব ততক্ষণ আপনারা আমাদের সঙ্গেই থাকুন ধন্যবাদ সবাইকে আমরা ইসলামকে কিভাবে অনুসরণ করব পবিত্র কোরআন এবং সহি হাদিস অন্য কিছুই নয় তোমরা বিভিন্ন দলে বিভক্ত হয়েও না ইমাম মালিকের অন্ধ অনুসরণ করো না ইমাম সাফির অন্ধ অনুসরণ করো না ইমাম নাখি ইমাম আউজাই তাদের অন্ধ অনুসরণ করো না তাহলে কি মানব কিভাবে মানব সর্বোত্তম কেতাব হলো আল্লাহর কেতাব সর্বোত্তম পথ হলো রসুল সাল্লামের পথ মুজাফর বিন মহসিনের সঙ্গে দেখুন শরিয়াত মানার পদ্ধতি প্রতি মঙ্গলবার রাত সাড়ে আটটায় বাংলাদেশে ও রাত আটটায় ভারতে পিস টিভি বাংলায় আমাদের মহিলা সমাজকে আল্লাহ কেমন ভাবে তৈরি করতে চেয়েছিলেন জুমার নামাজে মেয়েদের যাওয়া উচিত তারা যেন তাদের চোখটাকে নিমোলিত করে পুরুষদের জন্য মেয়েদের চেয়ে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 আমরা কতটুক করব। আল্লাহ রব্বুল আলম বলছেন তোমরা মাঠে মাসে করো কিন্তু কতটুক মাসে করব। এটা আমাদের প্রিয় হাবিব মোহাম্মদ রসুল্লাহামের আমল দ্বারা আমরা বুঝতে পারলাম যে সমস্ত মাথাটা মাসে করতে হবে একেবারে সামনে থেকে দুই হাত সুন্দর করে একের পিছন পর্যন্ত নিয়ে গিয়ে আবার সামনে নিয়ে এসে ছেড়ে দিতে হবে এক্ষেত্রে মহিলাদের শুধু এই প্রথম থেকে চুল গজানো পিছন পর্যন্ত নিয়ে যাওয়া এবং নিয়ে আসা হাত বুলিয়ে দেওয়া এটুকুই কি আপনার জরুরি এটা নয় যে পুরো চুলের উপরেও আপনাকে হাত বোলাতে হবে এটা কিন্তু আপনার জন্য জরুরি নয় শুধু মাথার যে অংশটুকু সেটির উপরে বলিয়ে দিলেই হয়ে যাবে এ প্রসঙ্গে আরো হাদিস বর্ণিত হয়েছে ওয়ান আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ফি সিফাতিল উযু قال ثم مسح برأسه وادخل اصبعيه السباحتين في اذنيه ومسح بإبهاميه على ظاهر اذنيه اخرج ابو داود والنسائي وصحيح ابن خزيمه আল্লাহ নবী আলাইসালাম থেকে আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আস হাদিস বর্ণনা করেন উজুর সংক্রান্ত উজুর পদ্ধতির হাদিস সেখানে তিনি বলেন সুম্মা মাসাহাবেরা আছে আল্লাহ নবী তার মাথা কি করলেন মাসে করলেন এর সঙ্গে কি করলেন ওয়াদ খালা ইসবাই সাব্বা হাতেন নাই আল্লাহ নবী এই দুটি আঙ্গুল সাব্বাহ বলে কারণ এটা তসবি করে নামাজ যখন নামাজ পড়া হয় তখন এই হাত আঙ্গুল নড়িয়ে কি করে তসবি পাঠ করায় এই জন্য তাকে সাব্বাহা বলা হয়েছে বা শাহাদাত অঙ্গুলি কি করলেন তিনি কানের ভিতরে ঢুকিয়ে দিলেন কানের ভিতরে দিয়ে দিলেন এইভাবে দিয়ে এই আঙ্গুল দিয়ে কানের ভিতরের অংশটা কি করলেন মাসে করলেন আর এই ভাব অর্থাৎ বৃথা আঙ্গুলি যেটা কানের বাইরের উপর রেখে দিয়ে নিচ থেকে উপর পর্যন্ত কি করলেন তিনি টেনে দিলেন তাহলে বোঝা গেল মাথা মাসের সঙ্গে কানও মাসা করতে হবে আর এর পদ্ধতিটা হলো যে মাথার সামনে থেকে পিছনে পিছন থেকে সামনে নিয়ে আসার পরে নতুন করে পানি না নিয়ে অবশিষ্ট পানি দিয়েই আঙ্গুল সাদাত আঙ্গুল দিয়ে কানের ভিতর অংশ ঘুরাই নিতে হবে আর বাইরের অংশটা বৃদ্ধাঙ্গুলি দিয়ে কি করতে হবে পুরাটা মাসে করতে হবে এই হাদিসটি বর্ণনা করেছেন ইমাম আবু দাউদ নাসাই এবং ইবনু খোজাইমা রাহমাতুল্লাহ আলাই হাদিসটিকে সহিও বলেছেন আমরা সমস্ত হাদিসগুলিকে শেষ করে নিয়ে একবারে শেষে উজুর সম্পরিপূর্ণ পদ্ধতিটা আপনাদেরকে বলবো এরপরে যে হাদিসটি বর্ণিত হয়েছে ওয়ান আবি হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা আন قال قال رسول الله صلى الله عليه وسلم إذا استيقظ أحدكم من منامه فليستنذر ثلاثة فإن الشيطان يبيت على خيشمه متفق عليه আল্লাহ নবী আলাইসালাম থেকে বর্ণনা করেছেন আবু হরে আনু হাদিস আল্লাহ নবী আলাতাম বলেন আমি যখন তোমাদের কেউ ঘুম থেকে জাগবে সে যেন নাকের মধ্যে পানি দিয়ে নাকটাকে তিনবার ঝেড়ে নাই কেন কি কারণ কারণ কারণ শৈতান ওই নাকের ছিদ্রের মধ্যে কি করে রাত্রি যাপন করে ওইখানে সে ঘুমাই থাকে ওইখানে সে থাকে এই হাদিসটি বর্ণনা করছে ইমাম বুখারি এবং মুসলিম ওয়ানহু ফালা ইয়াদাহু ফিল ইনা হাত্তা সালাসা লা ইয়াদরি আইনা বাতাত মুত্তাফাকুন আলাই মুসলিম আবু থেকে আরো একটি হাদিস বর্ণিত হয়েছে আল্লাহর নবী আলাইহিস সালাম বলে যখন তোমাদের কেউ ঘুম থেকে উঠবে ওঠার পরে হাত দুইটা যেন কোনো পাত্রে যদি পানি থাকে বালতি বা বদনা বা ঘটি বা যে কোনো বা গামলা ওই পানির মধ্যে যেন হাত দুইটাকে প্রবেশ না করাই কতক্ষণ পর্যন্ত হাতটা একসেলা সেলা আসা তিনবার হাতটা না ধোয়া পর্যন্ত হাত দুইটি না ধোয়া পর্যন্ত যেন পানির মধ্যে সে না দেয় কারণ কি সে জানে না রাত্রিতে তার হাতটা কোথায় রাত্রি যাপন করেছে হতে পারে এ হাতে নাকে হয়তো ঢুকিয়েছে নাকের ময়লা হতে পারে যে সেটি হয়তো পায়খানা রাস্তার মধ্যে হাত দিয়েছে যে কোনো এটা অপবিত্র হওয়ার একটা আশঙ্কা থাকতে পারে এই জন্যে আগে কি করতে হবে ঘুম থেকে উঠে হাত দুইটা সুন্দর করে ধুয়ে নিতে হবে নাক তিনবার ঝেড়ে নিতে হবে এটাই উত্তম অথবা উজুর মধ্যে সেটা করলে চলবে এটা আমাদের থেকে আমরা শিক্ষা পেলাম কেউ যদি বলে না আমি কনফার্ম হাতে কিছু লাগে নাই বন্ধু যখন মানুষ ঘুমিয়ে যায় ঘুম কিন্তু ছোট মৃত্যু আর এই ছোট মৃত্যুর মধ্যে সে মানুষ ঘুমের মাধ্যমে এক জায়গা থেকে আরেক জায়গায় সরাই দিলে বলতে পারে না তার ঘরের চোর চুরি করে নিয়ে যায় তাও বলতে পারে না এজন্য আপনার হাত যে কোথায় গিয়েছে যদি আপনি কনফার্মও হন যে আপনার কোন নোংরা বা কোন অপবিত্র পেশা বা পায়খানার রাস্তায় এটি স্পর্শ হয় নাই তবুও সেক্ষেত্রে একটি সুন্নত আমরা পালন করার চেষ্টা করব আল্লাহ রবুল্লা আলমিন তার রসুলের সুন্নত পালন করা আমাদেরকে তৌফিক দান করেন এ হাদিসটি ইমাম বুখারি এবং মুসলিম বর্ণনা করেছেন এই শব্দগুলি কিন্তু ইমাম মুসলিমের মানে হুবাহ শব্দগুলি ইমাম মুসলিম রহমতুল্লাহ আলাই যদিও হাদিসটি তো এসেছে মুসলিমও এসেছে বন্ধুগণ এরপরে হাদিস ইমাম ইবনা হাজাসকে রহমতুল্লাহ আলাই বলেন ওয়ান লকিত ইবনে সাবেরা رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم أسبغ الوضوء وخلل بين الأصابع وبالغ في الاستنشاق إلا أن تكون صائما أخرجه الأربع وصحب ابن خزيمة ولأبي داود في رواية إذا توضأت فمضمض এবার আমরা ছত্রিশ নম্বর হাদিস যে হাদিসটি লাকিত ইবনে সাবিরা বর্ণনা করেছেন তিনি বলেন রাসুল্লাহ সাল্লাম বলেছেন আসবিরিল উদু উজু পরিপূর্ণভাবে তোমরা করো উজু যখন করবে পরিপূর্ণভাবে কোথাও যেন পানি পৌঁছে নাই এমনটা না হয় সুন্দরভাবে ধীরে স্থিরে এটাকে ঘুষে ঘুষে কসলে কসলে মলে মলে উজু করো সুন্দর করে এবং যখন উজুর করবে উজুর সময় আঙ্গুলগুলি খিলাল করো হাতের আঙ্গুল হোক অথবা পায়ের আঙ্গুল হোক হাতের আঙুলগুলি এইভাবে খেয়াল করা যেতে পারে একটা মনে রাখতে হবে ডান হাত যখন আমরা উজু করব যখন আমরা এই প্রথমত আমরা কবজি পর্যন্ত ধুবো তিনবার ওই সময় খেলাল না খেলাল হবে যখন আপনি পুরো হাতটা ধুবেন তখন আপনার আঙুল খেলাল করবেন এবার যখন বাম হাতটা ধুবেন তখন বাম আঙুলের খেলাল করবেন যদি যদিও আপনি বলবেন সেই যুগে পানি কম ছিল এই জন্য খেলাল করে করে পানি পৌঁছেছে আজও যদি আপনার পানি পৌঁছে যায় আর তারপর আপনি খেলাল করেন মনে রাখবেন একটা হাদিস একটা সুন্নতের আমল করার জন্য আপনাকে সবাব দেওয়া হবে সুবহান আজিম আর পায়ের নগের খেলাল করার নিয়ম হলো বাম হাতের পা ধোয়ার ক্ষেত্রে ডান হাত ব্যবহার করা যাবে না বাম হাতে ব্যবহার করতে হবে কিন্তু যার বাম হাত নাই সে তো ডান হাত ব্যবহার করবে তার সন্দেহ অবকাশ নেই তাহলে বাম হাতের কোন আঙ্গুল দিয়ে পায়ের আঙ্গুলগুলিকে এইভাবে ডান দিক থেকে এইভাবে কি করতে হবে আপনার খেয়াল করতে হবে এইভাবে বাম পায়ে আসবেন আপনি বাম পায়ের আঙ্গুলগুলি এইভাবে বাম পাকে ধরেন আপনি এইভাবে খেলাল করবেন যাতে করে পায়ের আঙুল অনেকের কি থাকে একটা একটার সঙ্গে লাগা থাকে অনেক সময় পানি নাও পৌঁছতে পারে বিন্দু পরিমাণে জায়গা যদি পানি না পৌঁছে তা আপনার উজু হবে না উজু না হলে উজু যে শর্ত নামাজের জন্য কাবাঘর তহবের জন্য সে তাহলে আপনার সেই কাজও আপনার জন্য জাহেজ ও বৈধ হবে না এজন্য প্রিয় দর্শক শ্রোতা আপনাদেরকে বলবো যে উজুর ক্ষেত্রে আল্লাহ নবী আলিসাল্লাম খেলাল করার একটা আমাদের কি করলেন বিধান করে দিলেন আর বললেন যখন তুমি নাকের মধ্যে পানি টানবা বেশি করে টানবা কিন্তু রোজাদার হবে রোজা অবস্থায় থাকবে ফরজ রোজা হোক আর শূন্য তফল রোজা হোক তখন কিন্তু পানি বেশি করে টানবে না কারণ বেশি করে টানলে পানি ভিতরে চলে যাবে আর যার ফলে আপনার রোজা ভঙ্গ হয়ে যাবে নষ্ট হয়ে যাবে এই হাদিসটি চারজনে বর্ণনা করেছেন অর্থাৎ ইমা আবু ইমাম নাসাই ইমাম তিরমিজি ইবনে মাজা তাদের শশা এই হাদিসটিকে বর্ণনা করেছেন ইবনে খোজাই হাদিসটিকে সহি বলেছেন আবু দাওয়াদের এক বর্ণায় আছে ইদা তাওয়াজ যখন তুমি উজু করবে তখন তুমি কুলি করবে এই জন্য বন্ধুগণ মুখমন্ডল ধৌত করার অন্তর্ভুক্ত কুলি করা এবং নাকে পানি নেওয়া এটাও ফরজের অন্তর্ভুক্ত এটাও ফরজের অন্তর্ভুক্ত এ দ্বারা আমরা জানতে পারলাম যে অজুর ক্ষেত্রে আমাদের কুলি করা এবং নাকে পানি টানা ঝাড়া এগুলি মুখমন্ডল ধৌতারি অন্তর্ভুক্ত ফরজেরই অন্তর্ভুক্ত কারণ অজুর যে চারটি ফরজ কোরআনে এসেছে একটি হলো সম্পূর্ণ মুখমন্ডল ধৌত করা এর সঙ্গে কুলি এবং নাকে পানি নিয়ে পানি বের করা দুই নম্বরে হলো হাত একেবারে কোন পর্যন্ত ধৌত করা আর তিন নম্বরে হলো মাথা একবার মাসে করা কান সহ আর পা দুইটি টাকু সহ ধৌত করা এই যে চারটি উজুর ফরজ এছাড়াও কেউ কেউ উজুর ফরজ ধারাবাহিক ভাবে উজু করতে হবে একটার পর এক লাগাতার করতে হবে যে কিছু প্রমাণ সামনে আমাদের কাছে আসবে বন্ধুগণ এ পর্যন্ত আমরা আপনাদের কাছে উজুর বর্ণনা বেশ কিছু হাদিসের মাধ্যমে আমরা পেয়ে গেলাম কিভাবে উজু করব। এরপর যে আরো একটি হাদিস আপনাদের কাছে বলবো ওয়ান উসমান রাজি আল্লাহ আন আন্না রাসুল আল্লাহ সাল্লাহ আলী ওসাল্লাম